মা বাবার পরে আল্লাহ রব্দুল্লা আলমিন আরো কিছু নির্দেশ দিয়েছেন এহসান করার জন্য কারণ এই মানুষ যেহেতু সুন্দর তার থেকে চারিদিকে সুন্দরই প্রকাশ পাবে কোন অসুন্দর তার থেকে প্রকাশ পাওয়া যাবে না এই জন্য আল্লাপাক মা বাবার এহসানের পরেই বলতেছেন ওয়াবিদিল করবা তোমার থেকে এহসান পাবে সুন্দর আচরণ পাবে তোমার নিকট আত্মীয়রা তোমার আত্মীয় স্বজন আজকে আমাদের থেকে আত্মীয় স্বজন সুন্দর আচরণ পায় না আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে না ভাই ভাই আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই ভাই আর বনে আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই মা বাবার সাথে সম্পর্ক ঠিক নাই আর ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক থাকবে কি করে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন মা বাবার সাথে যেমন এহসান করবা ওয়াবিজিল করবা তোমার যত আত্মীয় স্বজন আছে ওই আত্মীয় স্বজনদের সাথেও তোমাকে এহসান করতে হবে সুন্দর আচরণ করতে হবে সুন্দর ব্যবহার করতে হবে সুন্দর মহামালাত করতে হবে আত্মীয় স্বজনের হক তোমার সাথে নিহিত আছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন জান্নাতে যাবে না যে কাতে ও রাহেম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দে এই লোক জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয়তার সম্পর্কটা রহমান নাম থেকে উদ্গত হয়েছে আত্মীয়তার সম্পর্ককে আরবিতে বলে রেহেম আল্লাহর নাম হলো রহমান রহমান থেকে এই রেহেম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে সম্পৃক্ত এই জন্য যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ মান ওয়ামান যেই লোক আমার রেহমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার সাথে সম্পর্ক ঠিক রাখেন যে লোক আমার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রব্বুল আলমিনও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করা নিহিত এই জন্য আমার ভাইরা এবং বোনেরা সবসময় খেয়াল রাখতে হবে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করা যাবে না বর্তমানে অধিকাংশ পরিবারে ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না এক ভাই আরেক ভাইয়ের খোঁজ খবর নেয় না ঘরের এই পাশে ওয়ালের এই পাশে এক ভাই থাকে এই পাশে এক ভাই থাকে এই ভাই পরিবার কিভাবে চলতেছে এই ভাই খবর নেয় না এই ভাইয়ের পরিবার কেমন চলে ওই ভাই খবর নেয় না এই ঘরে খাওয়া দাওয়া হয়েছে কিনা এই খবর ওই ভাই নেয় না ওই ভাইয়ের ঘরে খাবার দাবার হয়েছে কিনা এই ভাই খবর নেয় না এরকম পরিবার আছে কি নাই অসংখ্য পরিবার এমন পরিবারও আমি দেখেছি পাশের বাইয়ের পরিবারে রান্না বান্না হয় নাই খাওয়া দাওয়া হয় নাই অভাবের সংসারে কষ্ট করে রাত্রে না খেয়ে ভাই শুয়ে রয়েছে আর এই পাশের ভাই অর্থনৈতিক অবস্থা ভালো টাকা পয়সা ভালো ভোগ বিলাস করে ভালো করে খেয়ে দিয়ে ঘুমাই রয়েছে কিন্তু তার মায়ের পেটের ভাই না খেয়ে ঘুমাই আছে এই ভাই একটু খবর নেয় না এরকম পরিবারও এই দেশে আছে কিন্তু একজন সুন্দর মানুষ আহসান সৃষ্টির মানুষ আহসান তাকবিবের মানুষ তার থেকে আল্লাহ রবাহ আলমিন এই ধরনের আচরণ পছন্দ করেন না এই জন্য আল্লাহ কোরআন একাডেমি বলছেন অনেক জায়গায় বলছেন এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন যারা এহসান করে এই এহসানকারীদেরকে আল্লাহ মহব্বত করেন এই এহসান সবার ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে যেমন এহসান আল্লাহর সৃষ্টিদের সাথেও এহসান করতে হবে আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখতে হবে ভাই বোনের জাগা জমিন নিয়ে বিরোধ থাকে আমার ভাইয়েরা এবং বোনেরা খবরদার আল্লাহর জাগা জমিন যতটুকু যা আছে ভাই বোনকে সঠিকভাবে সুন্দরভাবে বন্টন করে দিয়ে দিবেন এক শতাংশ এক কড়া এক বিঘা জমিও আপনি ভাইয়ের জমি বোনের জমি রেখে দিবেন না কারণ এটা সবচেয়ে কঠিনতম গুরুতর অপরাধ এই জায়গা জমিন যদি না দেন এক বিঘা জমি যদি রেখে দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি এক বিঘাত পরিমাণ জমি অন্যায় ভাবে কারো দখলে রেখে দে কেয়ামতের ময়দানে তার গলার মধ্যে জমিনকে দিবেন জমিনকে তার অন্তরে তার গলার মধ্যে ঘাড়ের মধ্যে ফেসাই দেওয়া হবে আপনি ধরেন উপরে জমি এক বিঘাত রেখে দিচ্ছেন এক বিঘাত দখল করছেন এই জমিটাই যদি এক বিঘাত নিচের দিকে যায় তাহলে কত হাজার ফুট এটা লম্বা হয়েছে আপনি উপরে জমি দখল করছেন এক বিঘাত এই এক বিঘাত আবার নিচের দিকে কত দূর গেছে দেখেন এই যত দূর গেছে এই জমিনটাই যদি আপনার গলায় ফাঁসাই দেওয়া হয় এটাই বিশাল কেয়ামতার ময়দানে এই জমি নিয়ে নিয়ে আপনি ঘুরতে থাকবেন মানুষ দেখে বলবে ও যে দেখো ভাইয়ের জমি দেয় নাই বোনের জমি দেয় নাই ফুফুর জমি দেয় নাই সাসার জমি দেয় নাই অন্যের জমি অন্যের সম্পদ নিজে দখল করে রেখে দিছিল আল্লাহ নম্বর 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টন করছেন সম্পদ বন্টন করে ১৩ নম্বর এবং ১৪ নম্বর আয়াতে ১৩ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বন্টন পদ্ধতি অনুসারে যারা বন্টন করবে এদের ফজিলত বর্ণনা করেছেন চোদ্দ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলমিন যারা আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করে নাই তাদের পরিণতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামাইয়া ويتعدى حدوده يدخله نارا خالدا فيها যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের নাফরমানি করে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুযায়ী বন্টন করে না বইন পাবে পাঁচ বিঘা দিল এক বিঘা চার বিঘা দেয় নাই ভাই যতটুকু পাওয়ার কথা ততটুকু দেয় নাই চাচা জ্যাঠারা যতটুকু পাওয়ার কথা ততটুকু দেয় নাই অনেক জালেম বাবা আছেন জালেম বাবা হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাকে মেয়েদেরকে ডাকে বলে যে তোমরা তো বাবা মারা গেলে কিছুই পাইবে না বাবা থাকতে একটু কিছু নিয়ে তোমরা দাবি খালাস করে দাও অল্প অল্প মেয়েদেরকে দিয়ে দাবি খালাস করায় সব জমি ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে ঠকাই দিয়ে ওই বাবা হজ করতে রবানা দেয় বান্দার হক নষ্ট করে আল্লাহর ঘরের দিকে রওনা দিছে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন এইরকম হক যদি তুমি মারো হক যদি নষ্ট করো হক যদি না দাও তোমাকে আমি আল্লাহ জাহান নামে এমন ভাবে ঢুকাবো আর বের হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ তিনটা গুনার ব্যাপারে তিনটা অপরাধের ব্যাপারে খালেদিনা ব্যবহার করছেন সব গুনার ব্যাপারে মুমিনের আল্লাহ স্থায়ী জাহান নামের কথা বলেন নাই যে তিন জায়গায় স্থায়ী জাহান নামের কথা বলছেন এক নম্বরটা হলো ইচ্ছাকৃত ভাবে কোন মুমিনকে হত্যা করা আল্লাহ রব্বুল্লাহ কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে কোন মুমিনকে হত্যা করে কোন মুমিনকে মেরে ফেলে তার পরিণতি তার যাজা হলো জাহান্নাম খালেদান ফিহা স্থায়ী ভাবে সে জাহান্নাম এখানে আল্লাপা খালেদান ফিহা ব্যবহার করছে সুদের ব্যাপারে আল্লাপা খালেদান ব্যবহার করছে যারা আল্লাহর আয়াত নাজিলের পরে সুদ হারাম হওয়ার পরেও যারা সুদের লেনদেন করে সুদের কাজ কারবার করে আল্লাহাক বলেন সুদ হারাম ঘোষণার পরে সুদের আয়াত নাজিলের পরে যদি কেউ বলে না না না সুদ ছাড়া কি চলা যায় এই যুগে কি সুদ ছাড়া চলতে পারে সুদ আর সুদ ছাড়া চলা যাবে না আর কিছুদিন খাই সুদ অসুবিধা নাই তারপরে ছেড়ে দিব এক সময় গিয়ে মিয়া এত তাড়াতাড়ি ছাড়ার দরকার নাই আরো কিছুদিন খাই না যখন হজ যাওয়ার টাইম হইব তার আগে দিয়ে ছেড়ে দিয়ে তবা করি ফেলবো আল্লাহ পাক বলেন এইরকম সুদ যদি কেউ ছাড়তে না পারে এই লোকটা ভাবে জাহান নামে যাবে তিন নম্বর আল্লাহ পাক এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে খালেদান ফিহা ব্যবহার করছেন কেউ যদি বাইয়ের সম্পদ ঠিকভাবে না দে বনের জমিটা ঠিকভাবে না দে তাহলে আল্লাহ বলছেন স্থায়ীভাবে জাহান নামে যাবে অর্থাৎ তার অপরাধটা এত গভীর এত কঠিন গুণা এই জন্য আল্লাপাক এটা আধিক্য বোঝানোর জন্য তার অপরাধ তার গভীরতা বোঝানোর জন্য খালেদান ফিহা ব্যবহার করছে এই জন্য আমার বাইরা এবং বোনেরা আত্মীয় স্বজনের প্রতি এহসান করি ভাইয়ের প্রতি এহসান বোনের প্রতি এহসান আত্মীয় স্বজন যতজন আছে সকলের প্রতি এহসান করি আত্মীয় স্বজন খাইলে সম্পদ কমে না আত্মীয় স্বজন খাইলে এই সম্পদের মধ্যে আল্লাপাক বরকত দিয়ে দেন মেহমানের সাথে আত্মীয় স্বজন যখন আসে তার সাথে আল্লাহর রহমতের ফেরেস তারা আসেন আর আপনি যত মেহমানদারি করবেন আল্লাহ পাকের ওই ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে লোক ইমানদার যে লোক আল্লাহ বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সেই যেন বেশি বেশি করে মেহমানের মেহমানদারি করে সুহান আল্লাহ মেহমানকে যেন একরাম করে তাহলে আমার ভাইরা আত্মীয় স্বজন আসলে বিরক্ত হওয়া যাবে না মুখ কালো করা যাবে না আত্মীয় স্বজনের প্রতি সবসময় এহসান অব্যাহত রাখতে হবে এটা আল্লাহ আমাদের থেকে চান যে আমরা সুন্দর মানুষ সুন্দর আকৃতির সুন্দর গঠনের মানুষ আমাদের কাজটা আত্মীয় স্বজনের সাথেও হবে সুন্দর এহসানের ভিত্তিতে